যেসব হাদিস আমরা সহি বলেছেন তার আকারে তার নামে জাল কথা যে ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম সমাজে সেসব নয় নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এ সম্পর্কে আলোচনা ছিল তার বংশ পরিচয় গত সপ্তাহে বলা হয়েছিল তার বয়স সম্পর্কে বলা হয়েছিল কতদিন তিনি মক্কায় থাকলেন তারপরে মদিনায় হিজরত করে আসলেন এতদূর পর্যন্ত দর্শে আলোচনা হয়েছিল তারপরে লেখক বলছেন আল্লাহ পাক রাব্বুল আলমী তাকে শির থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন যদিও সমস্ত গুণা থেকে সতর্ক করেছেন তিনি কিন্তু আসল বিষয় মূল বিষয় ছিল দাওয়াতের তৌহিদের দাওয়াত আল্লাহর একত্রের দাওয়াত এবং শির্ক থেকে সতর্ক সাবধান করা আর এটি হচ্ছে আসল মজবুত ভিত তহিদ আল্লাহর একত্র যদি ভিতে না থাকে শির্ক মুক্ত ভিত যদি না থাকে তার ওপর অন্যান্য পাপ থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেওয়া অন্যান্য ফরজ অজের সন্ন্যত মোস্তাহাব করার জন্য উৎসাহিত করা কোনো কাজে আসবে না এই দুর্বল ঘর তৈরি হবে সেই জন্য লেখক বলেছেন বাহুল্লাহ বিন নাজার আমি আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন শির থেকে সতর্ক করার উদ্দেশ্যে শির থেকে সাবধান করার উদ্দেশ্যে প্রথম শির থেকে সাবধান করা হয়েছে কারণ শির যদি থাকে শেকড়ে কোনো গাছের অর্থাৎ গাছের উদাহরণ দিলে গাছের শেকড়ে যদি কড়া পোকা থাকে আর যদি তাতে পানি ঢালেন আর গাছের হেফাজত করেন সার দেন কোনো কাজে আসবে না কড়া পোকাকে মারতে হবে ইসলামের কড়া পোকা হচ্ছে শির্ক তো শিরকে দূর করতে হবে আকিদা থেকে কথা থেকে আমল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারপরে নেক আমল করতে হবে যা করণীয় ফরজ অজীব সন্নত মুস্তাহাব হারাম নাজাজ কাজ থেকে কাবিরা সাগিরা গোনা থেকে বাঁচতে হবে তাহলেই ইসলামের গাছ মজবুত হবে আলম তারা কে কদরাবল্লাহ মাসালাম কালেমাতন তৈবাতন কা সাজারাতিন তৈবা আল্লাহ পাক সাজারা তৈবার কথা ভালো গাছের কথা বলেছেন আসলোহা সাবেতুন অফার অহা ফিসাম্মা তার শিকড় অটল হয়ে রয়েছে মজবুত হয়ে রয়েছে জমিনে এবং ফার ওহা তার শাখা প্রশাখা আকাশে এটি হচ্ছে কালেমা ইলা ইলাহিল্লাহ এবং বিশুদ্ধ দিনে ইসলামের পরিচয় খাঁটি দিন ইসলাম যে শির্ক মুক্ত বিরাট মুক্ত নবী করিম সাল্লা ইসলাম শির্ক থেকে সতর্ক করার জন্য প্রেরিত হয়েছিলেন ওয়াদু এলা তৌহিদ এবং তৌহিদের দিকে আল্লাহর একত্রের দিকে আহ্বান করতেন শির্কের কথা আগে বলা হইল তারপরে তৌহিদের কথা বলা হলো কারণ কালেমা লাহ তাই বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা ইলাহা প্রথম বলা হয়েছে এলাহ নেই তারপর বলা হয়েছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মানে তৌহিদের কথা আল্লাহর কথা পরে বলা হয়েছে আর আল্লাহ ছাড়া কেউ নেই যে সেটা আগে বলা হয়েছে তাহলে শিরকে প্রথম দূর করতে হবে তারপরে সেখানে তহিদ প্রতিষ্ঠা হবে ঠিক তেমনি যেমন চাষিদের জমিতে ঘাস থাকে প্রথম ঘাস পরিষ্কার করতে হবে চাষাবাদ করতে হবে জমিনকে ফসলের যোগ্য বানাতে হবে তারপরে বীজ ছিটাতে হবে আগে বীজ ছিটাবেন ঘাস থাকলে আচ্ছা পরে ঘাস মেরে দেবো নিড়িয়ে নেবো হবে না এইরকমই আজকাল কম্পিউটারের যুগে যদি কম্পিউটারে ভাইরাস থাকে হ্যাঁ আজে বাজে ফাইল থাকে সেগুলিকে দূর করে ডিলিট করে মুছে ক্লিন করে তারপরে ভালো প্রোগ্রামগুলি দিতে হবে প্রোগ্রামিং করতে হবে তাহলে আপনার কম্পিউটার ভালো চলবে ভাইরাস থাক পরে মুছে দেবো এখন তো ভালো প্রোগ্রামগুলো দিয়ে দিই কম্পিউটার চলবে ভাইরাস যুক্ত তো আজকালকার নামাজি দাড়িওয়ালা কিন্তু সির করে কবর মাজার নিয়ে ব্যস্ত তারা তাদের অবস্থা এরকম ভাইরাস হলো কম্পিউটার অথবা বন জঙ্গল হয়ে আছে জমিতে আর বিচ্ছিটাচ্ছে ছিটাচ্ছে নবী করিম সাল্লামকে আল্লাহ শির্ক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন এবং তৌহিদের তিনি দাওয়াত দিয়েছেন এর প্রমাণ দ্বিতীয় পর্বে যে কোরআন করিমের আয়াত নাজল হয়েছে একরা বিস্মের পরে তা দলিল কৌলহ তালা এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী ইয়াহাল মুদাসের হে চাদর আবৃত কোম ফানজের তুমি দাঁড়াও ফানজের অতপর সতর্ক করো সাবধান করো আনজারা এনজার মানে কাউকে ভয় দেখানো সতর্ক করা সাবধান করা এটা থেকে নজির আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের একটি গুণবাচক নাম বলেছেন নজির বশিরা ও নজিরা বশির গত সপ্তাহে বলি সুসংবাদদাতা নজির মানে সতর্ককারী সাবধানকারী ওরাব্বাকা ফাকাব্বির এবং তোমার রবের তুমি মহত্ব ঘোষণা করো তকবীর পাঠ করো আল্লাহ মহান শুধু কথায় আল্লাহ মহান না অন্তেও আল্লাহ মহান কথাতেও আল্লাহ মহান কাজে কর্মে আমলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ মহান আল্লাহ মহান সুতরাং আল্লাহ পাকের আদেশ মহান আল্লাহ পাকের দিন মহান আল্লাহ পাকের দিনের খিদমত হচ্ছে মহা গুরুত্ব কাজ কিন্তু আপনার আমার জীবনে কেন এরকম হয় না আপনার পেটের কাজ আপনার পারিবারিক কাজ আপনার রাজনৈতিক কাজ আপনার দলের কাজ ওগুলি কেন প্রাধান্য পাচ্ছে তাহলে আপনি কোথায় আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করেছেন আপনি মহত্ব ঘোষণা করে রেখেছেন আর কিছু রাজনৈতিক কোনো আদেশ যদি আপনার দলের হয় তাহলে তার জন্য একবারে সবকিছু উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাকের আদেশ হয়েছে কোনো পরোয়া নেই জীবনের প্রথম বিষয়টি ছিল মুসলিম হওয়ার পরে পাঁচক্ত নামাজ সেখানেই গলত ত্রুটি অধিকাংশ মুসলিম আজকে পাঁচক্ত নামাজ পড়ে না হয় পড়েই না অথবা খেয়াল খুশি পড়ে তিন অক্ট পড়ে চার অক্ট পড়ে পাঁচ অক্ট নামাজ পড়া মুসলমান আজকাল শতকরা এক দুটোই হয়তো হবে কিনা আল্লাহ পাক ভালো জানে মুসলিম উম্মার এই অবস্থা আল্লাহ পাকের সাহায্য কি করে নেমে আসবে ওয়ান তুমুল আলাউনা ইনকুন্তু মমিনী তোমরাই ওপরে থাকবে সম্মানিত হবে কিন্তু মমিন হইতে হবে এবং তোমার কাপড়কে তুমি পবিত্র রাখো কাপড়কে পবিত্র রাখো পবিত্র করো বাহ্যিক অর্থ কাপড়ের এটি হচ্ছে একটি অর্থে একটি তফসির যার কাপড় পবিত্র আছে তাকেও সতর্কতার জন্য বলা যেতে পারে কাপড় চোপড় সতর্ক সাবধান রাখবেন আল্লাহ পাক বান্দা রসুল্লাহ রসুল্লাহ হইলেও তিনি আল্লাহর বান্দা সুতরাং মাবুদের হক যে বান্দাকে যে কোনো আদেশ করবে ভালো আদেশ করবে আল্লাহ পাক রব মাবুদ তিনি তার বান্দাকে আদেশ করেছেন এবং এই আদেশ সরাসরি তাকে করা হয়েছে আর পরোক্ষভাবে তার উম্মতকে সারা বিশ্ব জাহানের মানুষকে করা হয়েছে সরাসরি প্রত্যক্ষভাবে নবী সাল্লামকে করা হইলেও পরোক্ষভাবে সমস্ত মানুষকে কারণ সমস্ত মানুষের জন্য এই দিন ইসলাম এবং রসুল্লাহামের এই সালাত সুতরাং সবাইকে আদেশ করা হয়েছে যে তোমরা প্রত্যেকে নিজ নিজ কাপড় পা পবিত্র রাখো এর একটি অর্থ গত সপ্তাহে আর বলেছিলাম কারো মনে আছে অন্তরকে তোমার পবিত্র করো দুশ্চিন্তা থেকে ভয় ভীতি থেকে এবং যে মনোবলের যে দুর্বলতা আছে এই দুর্বলতা থেকে কাজ করতে হবে এখন ময়দানে নামতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে তৌহিদের দাওয়াত দিতে হবে শির্কের বিরুদ্ধে প্রতিমা পুতুলের বিরুদ্ধে কোরাইশ মুশরেক জাহিলি যুগের লোকদের বিরুদ্ধে কথা বলতে হবে ইয়া ইহান্নাস কলুলা ইলাহিল্লাহ তুকলিয়া অন্তরকে পবিত্র করো তাহির কেউ কেউ এই তফসির করেছেন এবং তারা বিভিন্ন প্রাচীন যুগের কবিতা থেকে এর প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন যে কাব্য রচনা করতো সেই যুগে খুব প্রসিদ্ধ ছিল কাব্য রচনা তো কবিতায় তারা অন্তরকে কলবকে হৃদয়কে তারা সেয়াব বলে বা সব বলে ব্যক্ত করত যেমন ইমরুল কাইফের কবিতায় রয়েছে আমরা ছোটকালে পড়েছি সাবাম আল্লা তাতে রয়েছে ফাসুল্লি সিয়াবি মিন সিয়াবাকে তানসুলি সে বলছে আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না কারণ তার কবিতা হচ্ছে নোংরা কবিতা তো আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও তার মানে কাপড় আলাদা করা নাই হ্যাঁ আমার অন্তরে যে তোমার জায়গা হয়েছে আর তোমার অন্তরে আমার জায়গায় স্থান হয়েছে সেটা আলাদা করে নাও তোমাকে অন্তর থেকে আমি বের করে দিচ্ছি তুমি আমাকে অন্তর থেকে বের করে দাও তাহলে এখানে সে আপ মানে হৃদয় কল অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে আর একটি তফসির লেখক রহমতুল্লাহ আলী করেছেন যে তোমার আমলকে শির থেকে মুক্ত করো তাহলে কাপড় বলে আমলকে উদ্দেশ্য করা হয়েছে যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে আপনার কাপড়ে নাপাকি থাকলে কাপড় ধুয়ে সাফ করতে হবে দেহের শরীরে যদি নাপাকি থাকে কাপড় ধুয়ে সাফ করতে হবে হ্যাঁ ঠিক তেমনি আপনার আকিদা আমলে যদি গোনা থাকে তাহলে গোনা মুক্ত হবে তবার মাধ্যমে এবং ইসলাম সংশোধনের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাহলে এটি হচ্ছে তৃতীয় তফসিরে আয়াতের আল্লাহ পাক বলছেন রুজা ফাহজুর রুজ মানে হ্যাঁ নাপাকি অপবিত্রতা এ একটি তফসির কেউ কেউ করেছে কিন্তু এখানে বিশেষ করে বোঝানো হয়েছে প্রতিমা পুতুল পূজার শিরকের নাপাকি আরে প্রতিমা থেকে মূর্তি থেকে তুমি কি করো দূরে থাকো সাহায্য মানে দূরে থাকো ওয়ালা তামনন তাস্তাক্তের আল্লাহ পাক বলছেন তুমি অধিক পাওয়ার আশায় তাস্তাক্তের মানে অধিক তলব করা বা অধিক কামনা করা অধিক পাওয়ার আশায় তুমি কারো ওপর অনুগ্রহ করিও না কি সুন্দর আদেশ আজকালকার জামানায় উপহার দেওয়ার ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত প্রযোজ্য ধার খরচ কাউকে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য এই হাদিসটি ওয়ালা তামনুন তাস্তাকসের অধিক পাবো এই আশা নিয়ে তুমি কারো উপর অনুগ্রহ করে নিও ধার দিচ্ছে একজনকে এক হাজার ইয়াল ধার দিলাম আশা করি আজকে এক হাজার ইয়াল দিলে আগামীতে তার কাছে পাঁচ হাজার পাব ওকে গিফট দিলাম আশা করি এর চাইতে ভালো পাবো ওর কাছে পাওয়ার আশা আছে বলেই দিব সরাসরি আদেশগুলি করেছেন প্রত্যেক মানুষের জন্য এই আদেশগুলি এবং তুমি তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো রবের সন্তুষ্টির উদ্দেশ্যে রবকে পাওয়ার উদ্দেশ্যে রবকে রাজি করার উদ্দেশ্যে রবের হক আদায় করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো ফার্স্ট বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো দিনের ওপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো গুনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো এ ধৈর্য ধারণ সম্পর্কে তিনটি কথা বললাম এটি আমি কি বুঝাতে চেয়েছি কে বলতে পারেন হ্যাঁ কে বলতে পারেন দেখি তিনটি কথা বলেছি বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো আল্লাহর সন্তুষ্টির জন্য হ্যাঁ দিনের ওপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো এবং গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো ধৈর্য হচ্ছে তিন প্রকার ধৈর্য হচ্ছে তিন প্রকার ধৈর্য মানে শুধু বিপদ আপদ আসে তখন আপনি পাহাড়ের মতো অটল ছেলে মারা গেছে মাসা মনটা খুব মজবুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য মাসাল্লাহ মনটা খুব মজবুত হ্যাঁ, দল হেরে গেছে মাসাল্লাহ মনটা খুব মজবুত আজকাল কিছু লোকের আবার গরু জবাই করে খুশি মানাচ্ছে এক তো পাপের কাজ তার উপরে আবার গরু ছাগল মেরে খুশি মানানো বড়ই নোংরা কাজ যে কোনো দল হোক না কেন সবাইকে নসিহত করছি তো কি বলছিলাম ধৈর্য আল্লাপাক ধৈর্য ধরতে বলেছেন আর এই তিন প্রকার ধৈর্য যে ব্যক্তি ধরবে সেই ব্যক্তি নিজের দিনকে কমপ্লিট করতে পারবে আল্লাহর দিনের উপরে অটল সে আল্লাহ তারা যা করতে বলেছেন সেই ক্ষেত্রে অটল যে কোনো অবস্থায় সুখে থাকি দুঃখে থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি সংকটে থাকি আর সচ্ছলতাই থাকি যে কোনো অবস্থায় থাকি দেশে থাকি বিদেশে থাকি লোকজনের সামনে থাকি নির্জনে থাকি দিনের ওপর আমি অটল এ হচ্ছে অটলতার ধৈর্য আর একটি ধৈর্য হচ্ছে গোনা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অল্প হোক আর বেশি হোক একশো দুশো রিয়াল ধৈর্য দিয়ে দিল একশো দুশো রিয়াল নিয়ে কি হবে কিন্তু এক লক্ষ দুই লক্ষ যদি হয় অনেক অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট এটা যদি নিয়ে রেখে নিতে পারি তাহলে আর আমার বিদেশে থাকার কোনো প্রয়োজন নেই টান দিলাম নিয়ে আর এরকম ঘটনা ঘটেছে গতকালকে সকালে দুইজন লোক আমার কাছে আসলো এসে একটি ঘটনা বলল যে এক লোক এখানে দাম্মামে থাকতো সেই লোকটি মক্কা গেছে হজ হজে বন্ধু নিয়ে গেছে সাথে নিয়ে যাওয়ার পরে বন্ধুর রুমে রেখেছে বন্ধু বড় ব্যবসায়ী পয়সাওয়ালা সেও বাংলাদেশি মানুষ মক্কায় রোমে রেখেছে চাবিও দিয়েছে বিশ্বাস করে যে চাবি দিচ্ছে সে বলছে এটা তো একে তো চিনি না বলছে না আমার ঘনিষ্ঠ বন্ধু অসুবিধা নেই আমার নিজস্ব লোক তো দিয়ে দিয়েছে দুইজনে আবার হজে গেছে কত সৎ কাজে গেছে ইসলামের পঞ্চম ফরজ আদায় করার জন্য গিয়েছে হজ টজ হয়েছে তারপরে বলছে আমি মদিনা চলে যাচ্ছি মদিনা যায়নি একটা চাবি নকল বানিয়ে নিয়েছে চাবিটা দিয়ে দিয়েছে আপনার চাবি নিয়ে নেন চাবি একটা বানিয়ে রেখে নিয়েছে হারামে রাত হয়ে গেছে রাতের অন্ধকারে গিয়ে ঘরে যখন কেউ নেই ঘর খুললে এক লক্ষ ত্রিশ হাজার রিয়াল অথবা তেত্রিশ হাজার বললো এক লক্ষ ত্রিশ হাজার রিয়াল বের করে নিয়ে চলে যাচ্ছে ধৈর্য নেই একশো দুশো রিয়াল হয়তো নিত না পাঁচশো রিয়াল নিত না কিন্তু এক লক্ষ রিয়াল যদি নিয়ে আসতে পারি তো আমার জিন্দগি তার বিদেশে আসার প্রয়োজনই নেই লোভ আর ধৈর্য রাখতে পারলো না নিয়ে এসেছে তিনজন লোকের কাছে চাবি ছিল ওরা একজন মালিক আর একজন তার কাজ করে অধীনে কাবা ধৈরে কসম করে নিয়েছে আমি নিয়ে এখন বাকি থাকে এই ব্যক্তি একে বলছে ঠিক আছে ও কাবার ধরে কসম খেয়েছে তুমিও যদি কাবার গেলাপ ধরে কসম খেয়ে না তো ভালো কথা বলছে ঠিক আছে ঠিক আছে আমি যাব এই দু তিন দিনের মধ্যে যাব আমিও কাবার গেলাপ ধরে কসম করে নেবো আমি নিয়ে এর মধ্যে কপিলের কাছ থেকে ছুটি লাগিয়ে দেশে চলে গেছে যে আল্লাহর জাব থেকে আল্লাহর গজব থেকে আল্লাহর পকড়াও থেকে বাঁচতে পারবো না দুনিয়ায় যদি পকড়াও নাও হয় তো মতের পরে তো অবশ্যই পকড়াও আছে আল্লাহ পাক ধরবেন জবাবদাহি করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে ধৈর্য যে ব্যক্তি ধৈর্য ধরল গোনা থেকে বাঁচার ক্ষেত্রে সে মমি দিনের উপর অটলতার ক্ষেত্রে আর বালা মুসিবত বিপদ আপদের ক্ষেত্রে আল্লাহ পাক সবর করতে বলেছেন তফসির করেছেন লেখক রহমতুল্লাহ মানা কুমফা আনজের দাঁড়াও এবং সতর্ক করো মানে ইউন জেরো আলি শিরিক শিরিক থেকে সতর্ক করো ওয়াদু এলা তৌহিদ তৌহিদের দিকে আহ্বান করবেন তিনি এই আল্লাহ পাকের আদেশ অরব্বাকা ফাকাব্বির তোমার রবের মহত্ব ঘোষণা করো আই আজম হবি তৌহিদ তার তাজিম করো তার সম্মান প্রদর্শন করো তার একত্রের মাধ্যমে তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকে সম্মান প্রদর্শন করল না যে ব্যক্তির মধ্যে তৌহিদ নেই আল্লাহর কিছু হক আল্লাহর দাস গোলামদের বান্দাদের মৃত জীবিতদের দিয়ে দিয়েছে মখলুককে দিয়ে দিয়েছে সে কি সম্মান করলো করলো না কফিল যে আপনাকে ভিসা দিয়ে নিয়ে এসছে মাসিক বেতন দিচ্ছে তার কাজ করেন কিন্তু তার কাজের মধ্যেই যদি আপনি অন্য কেউ ডাকছে তার কাজে চলে গেলেন কফিল নিষেধ করে চলছে আমার কাজ করতে আমার আমি বেতন দিচ্ছি আমার কাজ করতে না না সবসময় তোমার কাজ করতে পারবো না আমার ইচ্ছা মাঝে মাঝে অন্যর কাজ করবো কফিল রাখবে কফিল রাখবে আর সেই কফিলের সম্মান প্রদর্শন করলেন তাজিম করলেন না মর্যাদা দিলেন না আপনি কারণ আপনার কাছে কফিল এবং যে ব্যক্তি আপনার কফিল নয় সমান কিছু অথবা কফিলের হক অন্য কাউকে দিলেন আপনি ওই রকমই মুশরেক আল্লাহ পাকের জন্য মাসালুল উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রেজেকদাতা একমাত্র এবাদত বন্দী হকদার সেই জন্য আল্লাহ পাকের কিছু এবাদত পীরকে অলিকে মুর্শেদকে হ্যাঁ, কবরকে মাজারকে দিয়ে দিলেন আপনি আল্লাহ পাকের তাজিম করলেন না মূর্তিকে প্রতিমাকে দিয়ে দিলেন কিছু হক আল্লাহ পাকের তাজিম করলেন না আল্লাহ পাক বলছেন রবের মহত্ব ঘোষণা করো মানে তৌহিদের সাথে আল্লাহর একত্রের সাথে তাজিম করো যদি তৌহিদ না থেকে শির্ক থাকে আল্লাহ পাকের যে তাজিম করার কথা আল্লাহ বলেছেন আদেশ করেছেন তা করলে না অমা কাদার উল্লাহ কাকাদি যারা মুশরেক তারা আল্লাহর যথাযথ কদর করল না মান মর্যাদা দিল না ও বা কাফা তাহের কাপড় পবিত্র করো মানে আতাহির আমাল আনিস শির্ক একটি তফসির তোমার আমলকে শির্ক থেকে মুক্ত করো পবিত্র করো ওর রুজা ফাহজুর মূর্তি প্রতিমা পুতুল আর ওই রকমের যেগুলো শির্ক আছে আর রুজ আল আসনাম রুজ বলা হয় আরবি ভাষায় সানাম মানে প্রতিমা পুতুলকে ও হাজুর ওহা মানে হাজুর মানে ত্যাগ করো তাহলে প্রতিমা পুতুলের পূজা ত্যাগ করো ওয়ালবারা আতমিনহা ও আহলিহা এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করো এবং সেসবের যারা পূজা করে তাদের থেকে সম্পর্ক ছেদ করো তাদের মেলায় যেও না তাদের ওরসে যেও না যেমন নিজেও করবে না তেমন সহযোগিতা করবে না তাদের চাঁদা দিও না আজকাল বিদাতি মুসলিমরা যদি হিন্দুদের পূজার চাঁদা চাই তাহলে দেবে না কিন্তু মাজার ওরসের চাঁদা চাওয়ার প্রয়োজন হয় নিজে থেকে পাঠায় নিয়মিত ওরসের চাঁদা পাঠায় নজরানা পাঠায় অথচ একই রকমের সিরকি কুপুরি কাজ আখাজা আলা হাজা আশারা সেনিন নবী করিম সাল্লাম হিজরতের পরে এই দাওয়াতের ওপর দশ বছর থাকলেন হিজরতের আগের কথা বলা হচ্ছে এখন হিজরতের কথা বলেননি নবী করিম নবী হওয়ার পরে দশ বছর এই ইসলামের তৌহিদের দাওয়াত দিতে থাকলেন শির থেকে সতর্ক সাবধান করতে থাকলেন ইয়াদু এলা তৌহিদ তৌহিদের দাওয়াত দিতে থাকলেন ও বাদ আল আসরে ওরে যাবে দশ বছর হওয়ার পর তাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হইল আকাশে সাত আসমানের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন বোরাক দিয়ে নিয়ে গেলেন নবী করিম সাল্লাহ আপনার এই এইটি কথা ওই রকমই যদি আজকাল কোনো মহিলা বলে যে আমার পেটে বাচ্চা এসছে বিয়ে শাদী হয়নি বাচ্চা এসছে মরিয়াম আলহিসাল্লামের মতো আমাকে কেন তোমরা ভর্সনা করছো আল্লাহনা দিচ্ছ আমারও কেরামতি যেমন মরিয়াম আলহিসাল্লাম কেরামতি মানবেন কে মানবে কে মানবে মানবে মানবেন আর সৎ লোক আল্লাহওয়ালাও মানবে না আল্লাহওয়ালা লোক আল্লাহওয়ালা মহিলা হইলেও মানবেন না আজকাল আল্লাহওয়ালা কোনো মহিলাও যদি বলে এটা আমার কেরামতি যেমন মারিয়াম আলি ইসলামকে আল্লাহ পাক দিয়েছিলেন বিনা স্বামীকে তেমনি আমি কেরামকে আল্লাহ পাক ওই মেয়েরাজের রাত্রে নিয়েছেন বাইতুল মকাদ্দাসের মসজিদে আর নবী সাল্লাম তাদের ইমামত করেছেন আর আজকেও আপনাদের উলিয়া উলিয়ারা গোস কুতুব এসব হাজির হয়ে যায় মক্কায় আসর পড়ে মাগরিব গিয়ে মুদিনাই পড়ে আবার এসা পড়ে গিয়ে মক্কায় বা বাংলাদেশ চলে যায় ভারত চলে যায় সে কি কুফুরি কথা কারণ আল্লাহ পাকি সব কথা বলেননি যাদেরকে আপনি গস কুতুব বলছেন তাদের সম্পর্কে আম্বিয়া কেরাম সম্পর্কে রাসুল্লাহ বলেছেন যে হ্যাঁ নবীদেরকে হাজির করা হলো আমি অমতি করলাম আপনাকে কোরআন এবং হাদিস নিতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার রাসুলের কথা অন্য কোনো কথা নাই অফরেজা তালাইহি সালাওয়াতুল খামস এই মেয়েরাজে নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি পাঁচ অক্ত নামাজ ফরজ করা হইল তাকে আদেশ করা হলো তোমার এবং তোমার উন্মতের জন্য এই পাঁচ অক্ট নামাজ প্রথম পঞ্চাশ করা হয়েছিল তারপরে আলি সাল্লামের কাছে এসে আবার বারবার করে ফিরে যেতে বলেন যান ফিরে যান হালকা করে নেন এই করতে করতে পাঁচ থাকলো কিন্তু আল্লাহ পাক নেকে দেবেন পাঁচ আদায়কারীদেরকে পঞ্চাশ সহি হাদিস নবী যখন পাঁচ নামাজ নিয়ে বিদায় হলেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসলো যে ইয়া মোহাম্মদ তোমার এবং তোমার উম্মতের উপর আমি পাঁচই ফরজ করলাম কিন্তু ওয়াহিয়া খামসু না ফিল আজরি হ্যাঁ সেটা হচ্ছে পঞ্চাশি কিসের ক্ষেত্রে নেকির ক্ষেত্রে খামসুন ফিল আদায় আদা করার দিক দিয়ে পাঁচক তো আদায় করতে হবে কিন্তু সবের দিক দিয়ে নেকির দিক দিয়ে পঞ্চাশি বাই পাঁচ দশে পঞ্চাশ আল্লাহ পাক কোরআনে কেরিমে এই বিধানের কথা উল্লেখ করেছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে আল্লাহ পাকের দরবারে অর্থাৎ নেকির কাজ করবে তাকে আল্লাহ কি দেবেন আশুর আমসালেহা তার জন্য দশ গুণ রয়েছে এটা কমের পক্ষে কমের পক্ষে দশ গুণ রয়েছে যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয় মনে রাখে আর যদি এখলাস আরো বেশি থাকে তো আল্লাহ আলিম আল্লাহ যেমন সাদকা দান খেরাত জাকাতের ক্ষেত্রে উল্লেখ করেছেন ওই আয়াত সাতশো পর্যন্ত সাতশো বলার পর আল্লাহ পাক বলেছেন আল্লাহ ইউদাইফুল মাইয়াশা এর বেশি আল্লাহ করতে পারে পাঁচক্ত নামাজ ফরজ করা হলো তাহলে পাঁচক্ত নামাজ এমন গুরুত্বপূর্ণ এবাদত মুসলিম জীবনে যা প্রথম কাজ আর এই এই এবাদত ফরজ করেছেন আল্লাহ পাক সাত আসমানের ওপর আকাশে নবী করিম সাল্লামকে নিয়ে গিয়ে সেখানে ফরজ করা হয়েছে প্রত্যেকটি ফরজ অজেব উস্তাহাব সব এসেছে হ্যাঁ আদেশ নিষেধ এসেছে জমিনে কিন্তু নামাজের আদেশ এসেছে আসমানে আর এই উম্মতে মুসলিমার অধিকাংশ মানুষ পাঁচ অক্ট নামাজ ছেড়ে দেওয়ার কারণ নেই কাফেরদের কাছে লাঞ্ছিত মনে রাখবেন কোনো পার্থিব ব্যাখ্যা করবেন না আসল ব্যাখ্যা হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি দিনকে মজবুত করে ধরুন আল্লাহ পাকে সাহায্য নিয়ে আসবে যদি তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহর দিনের সাহায্য করো দিনকে মজবুত করো নামাজ দেখলে কাফের আকৃষ্ট হয় আর না হইলে ভয়ে ভীত হয় হয় আকৃষ্ট হবে নামাজের এই সৌন্দর্য দেখে যে এত সুন্দর নামাজ কোন মুসলিম নামাজ ছাড়ে না মুসলিমদের দশ বছর বারো বছরের ছেলেরা মসজিদে পাঁচ গিয়ে নামাজ পড়ে এই দেখে আকৃষ্ট হবে কি সুন্দর চরিত্র এতে কি এদের মেল মহাব্বত কি এদের ভালোবাসা সম্প্রীতি এ দেখে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে আর না হইলে অপদস্থ হবে লাঞ্ছিত হবে ভয়ে ভীত হবে আর যখন আমরা নিজেরাই দিন থেকে নামাজ থেকে সরে গেছি তখন আল্লাহর শত্রুদের সাহস বেড়ে গেছে নামাজ ফরজ হওয়ার পরে মক্কায় তিন বছর নবী করিম সাল্লাহ নামাজ পড়েছেন তারপরে মদিনার উদ্দেশ্যে হিজরতের আদেশ প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে একটি কথা শোনাই অনেকের জন্য হয়তো নতুন হবে প্রথম যখন মেয়েরাজে নামাজ ফরজ হয় তখন পাঁচত্বে ফরজ করা হয়েছে কিন্তু কয়েক করে ফরজ করা হয়েছিল ফরে সলাতো রাকাতাইনি নামাজ ফরজ করা হয়েছিল প্রথমে দুই রাকাত দুই রাকাত করে জোহর দুই রাকাত আসর দুই রাকাত এশা দুই রাকাত এই দুই রাকাত করে শুরু তিন রাকাত এই দুই রাকাতকে সফরের নামাজে সাব্যস্ত রাখা হইল হাজারে এবং হাজারের নামাজে যখন বাড়িতে অবস্থান করবেন তাতে বাড়িয়ে দেওয়া হইল দুইকে চার করে দেওয়া হইল এ হচ্ছে নবী করিম সাল্লামের সেই হাদিস তাহলে হিজরত করলেন নামাজ ফরজ হওয়ার তিন বছর পরে তিন বছর নবী করিম সাল্লাম মক্কায় সাহাবাই কালামদেরকে নামাজ পড়েছেন বল হিজরত আল ইন্তেকাল মিন বালাদি শিরক ইলা বালাদিল ইসলাম হিজরত কাকে বলে গত সপ্তাহে বলা হয়েছে না হয়নি হিজরত সম্পর্কে আলোচনা হয়েছে হিজরতের সংজ্ঞা এখানে লেখক উল্লেখ করেছেন হিজরত বলা হয় শিরকের দেশ থেকে ইসলামের দেশে স্থানান্তরিত হওয়া ইন্তেকাল হওয়া আল ইন্তেকাল এমন আমাদের ভাষায় অমুক ইন্তেকাল করেছেন মৃত্যু বরণ করেছেন কি বলি এন্তেকাল করেছেন কেন বলি শব্দটি কিন্তু আরবি নকল থেকে এন্তেকাল আমি নকল করিনি কথাটা মানে আপনার কাছে লিখা আছে আমি নকল করিনি এক জায়গায় ছিল আরেক জায়গায় নকল করছে এটা নকল না এটা হচ্ছে ইন্তেকাল নাকালা থেকে ইন্তাকালা নাকালায়ান কলু ছিল ওখান থেকে ইন্তাকালায়ান তাকালো বা আলে চলে গেল গ্রামার তো এন্তেকাল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়ে চলে যাওয়া তাহলে দুনিয়ার ক্ষেত্রে যে হিজরত আছে এটি হচ্ছে শিরকের দেশ থেকে কুপুরীর দেশ থেকে যেখানে ইসলাম ইমান পালন করতে পারছেন ইসলামের বিধিবিধান পালন করতে পারছেন না স্বাধীনভাবে সেখান থেকে ইসলামের দেশে যেখানে ইসলাম স্বাধীনভাবে সুন্দরভাবে পালন করতে পারেন সেখানে হিজরত করা তাহলে এক জায়গা থেকে এক জায়গায় কি করলেন আপনি স্থানান্তরিত হইলেন মদকে আমরা বাংলা ভাষায় ইন্তেকাল বলি শব্দটি আরবি অমুক এতেকাল করেছেন কি জন্য বলি সেই ব্যক্তি দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিল স্থানান্তরিত হয়ে গেল বলে হিজরত হিজরত বলা হয় আল ইন্তকাল স্থানান্তরিত হওয়া মিন বালাদি শিরকে সিরকের শহর থেকে সিরকের দেশ থেকে এলা বালাদির ইসলাম ইসলামের শহরে বা ইসলামিক দেশে ইসলামিক দেশ ইসলামিক দেশ কাকে বলে তো এইরকম যদি আজকাল হয় তাহলে তাহলে তো বাংলাদেশ পাকিস্তান সব দেশ ছেড়েই তো হিজরত করতে হবে কারণ ইসলামী আইনের বাস্তবায়নই নেই সব দেশে তাই না আসল ইসলামিক দেশ হচ্ছে যেখানে ইসলামী আইনের রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়ন আছে হদুদ তাজিরা নাফেজ হচ্ছে হদুদ পেশাস হত্যার বদলে হত্যা চোরের হাত কাটা হ্যাঁ জেনার শরীয়তি শাস্তি আরো শরীয়তি যেসব দণ্ডবিধান রয়েছে এসব বের বাস্তবায়ন হচ্ছে এবং কোরআন সন্না মোতাবেক দেশ পরিচালিত হচ্ছে ইসলামিক তাদের সংবিধানই হচ্ছে বিধানই হচ্ছে কোরআন হাদিসের বিধান এটি হচ্ছে আসল ইসলামী দেশ তবে আজকালকার জামানায় ওই রকম পাওয়াই মুশকিল এই সৌদি আরব আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ পাক এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে যা যায় খের দান করুক আরো বেশি তৌফিক দান করুক যে এরাই সর্বক্ষেত্রে এই ইসলামী আইনের হদুদ তাজিরাতের ইসলামী দণ্ডবিধানের ইসলামী আইনের বাস্তবায়ন করছে বাকি মুসলিম দেশগুলি মুসলিম দেশ তাহলে হিজরত কি তাহলে করতে হবে নাকি ওইসব দেশ থেকে যেখানে পঞ্চাশ ষাট সত্তর জন শতকরা মুসলিম নামাজ রোজা করতে বাধা নাই কিন্তু আপনার গ্রামে এটা চোর চুরি করে যদি হাত কাটেন তাহলে আপনি বড় আসামি চোর তো থাকলো চোর হয়ে যাবে মজলুম নির্যাতিত আর আপনি জালেমে পরিণত হবেন হবেন না আজকে যদি ওইসব মুসলিম দেশে যারা মানবরচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছে সেসব দেশে যদি গ্রাম্য বিচারে সামাজিক বিচার আমাদের সামাজিক বিচার বলে সামাজিক বিচারে চোরে যদি হাট কাটে নেওয়া হয় অথবা যদি অবিবাহিত জেনাকারীকে একশো কোড়া লাগানো হয় আর তারা যদি কেস করে দেয় তাহলে ওরা মজলুম হয়ে যাবে আহ এদের এত অত্যাচার করা হয়েছে আর যেই ব্যক্তি এই দণ্ডবিধান কায়েম করলো সে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে হয়তো কত বছর জেল হবে আল্লাহ জানে হয়তো ফাঁসিতেও চড়তে হইতে পারে বাংলা ভাইয়ের দলে ভর্তি হয়ে তাই না তো আল্লাপাক মুসলিম নেতাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক আমল আমল করার তৌফিক দান করুক আমি হিজরত করার সম্পর্কে বলছিলাম হ্যাঁ তো হিজরত করার ক্ষেত্রে মনে রাখবেন যে আজকাল এই অবস্থায় হিজরত করতে হবে এমন দেশ থেকে যেখানে জুমা জামাত ঈদ কায়েম করা যাচ্ছে না সে দেশ থেকে আর না হলে হিজরত সম্ভব নয় যেই দেশে থেকে আপনি জুমা কায়েম করতে পারছেন ঈদ কায়েম করতে পারছেন জামাত করে নামাজ পড়তে পারছেন আল্লাহ পাখের অন্য অন্য যে ফরজগুলি রয়েছে জাকাত হজ হজ বন্ধ করানি হজ করতে পারছেন রোজা রাখতে পারছেন দিনে বিধি বিধান কায়েম করতে পারছেন পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন আপনি পর্দা করতে পারছেন করাতে পারছেন আপনার পরিবারের মহিলাদের তাহলে সেই দেশে বসবাস করা যাবে না হলে কোনো উপায় নেই এই ফতুয়া না দিলে কোনো উপায় নেই কোথায় যাবেন হিজরত করে কোথায় ধরবে এইসব মুসলিম আর তাহলে হিজরত কোন দেশ থেকে করতে হবে যেখানে ঈদ পড়তে বাধা জুমা পড়তে বাধা জামাত করে নামাজ পড়তে বাধা রোজা রাখতে বাধা হেজাব পর্দা করতে মহিলাদের বাধা না পর্দা করা শাড়ি পরতে মাথা খুলতে হবে চেহারা খুলতে হবে হ্যাঁ সেসব দেশ থেকে হিজরত করতে হবে যদি বাধ্য করা হয় আপনাকে ফরজ অজেব পালন করতে দেওয়া হচ্ছে না তাহলে সেই সব দেশ থেকে হিজরত করা ফরজ যদিও নামে মুসলিম হোক না কেন আর একটি দিক ভুলবেন না যেটা বলা হয়নি প্রতিমা পুতুল পূজা করতে বাধ্য করা হচ্ছে না কিন্তু কবর মাজার পূজা করতে বাধ্য করা হচ্ছে তাহলে যদি এইরকম বাধ্য করা হয় তাহলে সেখান থেকে হিজরত করতে হবে সেখান থেকে অন্য দেশে হিজরতের রাস্তা আজকাল বন্ধ হয়ে গেছে আজকাল অন্য দেশে হিজরতের রাস্তা বন্ধ হয়ে গেছে তাহলে কি করতে হবে আপনাকে এক এলাকা থেকে অন্য এলাকা হিজরত করতে হবে বাংলাদেশে এমন এলাকা আছে যে এলাকা একেবারে কবর পূজারি এলাকা সেই এলাকায় তৌহিদবাদীর বাস নেই ওকে বাস করতে দেবে এইরকমই ভারত পাকিস্তানেও আছে ওই এলাকাগুলি থেকে এমন এলাকায় হিজরত করা ফরজ যে এলাকায় গিয়ে আপনি একমাত্র আল্লাহ পাককে চেষ্টা করতে পারেন আপনাকে বাধ্য না করে কবর মাজারে চাঁদা নিতে সেজদা করতে হ্যাঁ ওরসে হাজির হতে খাসি মোরগ নিয়ে আপনার বাধ্য করবে যে আসুই না হলে এর মতো ইব্রাহিম আলী ইসলামের মতো কি ব্যাপার মেলায় কেন আসেনি ইব্রাহিম এমনি সাকিম বলতে হয়েছে তখন হিজরত করতে হবে এক এলাকা থেকে অন্য এলাকা হিজরত করেন গত সপ্তাহে এ সম্পর্কে বলা হয়েছিল বল হিজরত ফরিদতুন আলা হাজিল উম্মাহ মিন বালাদি সিরকি ইলা বালাদিল ইসলাম হিজরত ফরজ এই উম্মতের ওপর শির্কের দেশ থেকে সিরকের শহর থেকে ইসলামের শহরের দিকে ইসলামের শহরের দিকে ইসলামের শহর আর সিরকের শহর ব্যাখ্যা করলাম একটু শেখ মোহাম্মদ বিন ওসাইমিন রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে কি বলেছেন তা শোনেন বলছেন যে অবালাদুর শির্ক তো তোকাম অফিহে শাহরুল কুফর সিরকের দেশ বা সিরকের শহর ওই শহর যেই শহরে কুফরির কাজগুলিকে প্রতিষ্ঠিত রাখা হয় করা হয় কুফুরি শির্কের কাজ কবর মাজার প্রতিষ্ঠিত করা হচ্ছে আর ও ছাড়া কোনো উপায় নেই বাধ্য করা হচ্ছে প্রতিমা পুতুল পূজায় বাধ্য করা হচ্ছে নামাজ রোজা ফরজ অজেবাত আদায় করে দেওয়া হচ্ছে না ওলা তো কামাফিয়া শায়রুল ইসলাম ইসলামের বিধি বিধান সেখানে কায়েম করতে দেওয়া হচ্ছে না কাল আজানে যেমন আজান ওসালাত নামাজ জামাত করি ওয়াল আয়াত ঈদ ওয়াল জুমা জুমা আলা ওয়াজিন আমিন সামিল সাধারণভাবে এগুলি মোটামুটি কথা এর মধ্যে আরো অনেক কিছুই চলে আসবে অমুসলিম দেশ যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে কিন্তু সেখানে স্বাধীনভাবে নামাজ রোজা ঈদ করতে পারছে আর আজকাল হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে যারা হিজরত করেছিল আজকে করাচিতে আজ পর্যন্ত মহাজির হয়েই থাকলো এই রিফিউজি নাম ধরেই থাকতে হইল এই নাম লেভেল ছুটল না তারা হিজরত করবে কোথায় তাহলে ওই ক্ষেত্রে যেখানে অমুসলিম দেশ আর শান্তিতে সেখানে মোটামুটি বসবাস করা যাচ্ছে আর ইসলামের যে আজান আজানে বাধা নেই নামাজে বাধা নেই ফরজ অজেব আদায় করা বাধা নেই হিজা পর্দা করে বাধা নেই তাহলে সেই দেশে বসবাস করবে যদি রাস্তা না থাকে হিজরতের ওয়াহিয়া বাকিয়াতুন আন্তাকুমার সা এই হিজরতের বিধান কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এমন না যে না না না আজকাল ন্যাশনালিটির ব্যাপার স্যাপার হয়ে গেছে সুতরাং আর না হিজরত এবার কি আছে আমাদের ন্যাশনালিটি যথেষ্ট আর অর্থনীতি আমাদের মজবুত হয়ে গেছে আবার হিজরতি কি প্রয়োজন আজকাল হিজরত কিসের অর্থনীতি দুর্বল দেশে ভালো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না আমি বড় ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আর আমার স্যালারি আর বাংলাদেশ কত দেবে বা এরাক আর কত দেবে পঞ্চাশ হাজার টাকা মাস দেবে আমি যদি আমেরিকা চলে যাই কানাডা চলে যাই তাহলে ওখানে তিন লক্ষ টাকা পাবো মাসে কেন আমি থাকবো পয়সার জন্য হিজরত আজকালকার গুলি প্রায় এই জন্য না হিজরত হচ্ছে দিনের জন্য দুনিয়ার জন্য নয় পেটের জন্য রুজি রোজগারের জন্য কোথায় যাওয়া যাবে না যাওয়া যাবে অস্থায়ীভাবে স্থায়ীভাবে এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে দিন পালনে আশঙ্কা রয়েছে বা দিনের হেফাজতে আশঙ্কা রয়েছে স্থায়ীভাবে সেখানে বসবাসের উদ্দেশ্যে যাওয়া যাবে না কেয়ামত পর্যন্ত এই হিজরতের বিধান বাকি থাকবে ওদালিল কৌলহ তালা এর প্রমাণ যে কেয়ামত পর্যন্ত এই হিজরত থাকবে বা হিজরত ইসলামে রয়েছে কোরআন কেনিমে রয়েছে মহান আল্লাহর বা ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম সূরা নিসার আয়াত নম্বর সাতানব্বই থেকে নিরানব্বই আল্লাহ পাক ইরশাদ করেছেন ওই লোকদের কথা যারা হিজরত করতে পারবে অথচ হিজরত করেনি আর দিন পালন করতে পারেনি শির করতে বাধ্য হইতে হয়েছে নামাজ ঠিকভাবে কায়েম করতে পারেনি আজানি শুনতে পায় না মসজিদই পায় না ওই ঘরেই নামাজ পড়তে হয় এইভাবে বসবাস করেছেন না জায়জ ভাই তাহলে অমুসলিম দেশ যেখানে মুসলিম সংখ্যালঘু আছে সেই দেশগুলি দুই ভাগে বিভক্ত কতক দেশ আছে যেসব দেশে যথেষ্ট পরিমাণে মসজিদ আছে মসজিদ আছে ইসলামিক প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে ইসলামিক সেন্টার আছে সেখানে ইসলামের কাজ হচ্ছে নামাজ জামাতে পড়তে অসুবিধা নেই আজানে অসুবিধা নেই ঈদে অসুবিধা নেই জুমায় অসুবিধা নেই সেখানে বসবাস করা যাবে কারণ আমাদের সামনে হিজরতের রাস্তা প্রশস্ত নয় সংকুচিত বা বন্ধ কিন্তু যেসব দেশে মসজিদ নেই খোঁজখবর নেই কোথায় মসজিদ আছে আর মসজিদ থাকলে প্রেয়ার হল বলে কোটা শহরে হয়তো কোথায় একটা আছে তাও জুমা পড়তেও যেতে হয়তো পারা মুশকিল হয়ে যাচ্ছে আর অক্তিয়া নামাজ তো বাড়িতেই পড়তে হচ্ছে এমন দেশে মুসলিমের জন্য বসবাস কোনো মতে যায় না যে দেশে আজান শোনা যায় না নামাজের জন্য মসজিদের খোঁজ পাওয়া যায় না সেসব দেশে বসবাস করা যায় নয় সফর করা সফর করার ক্ষেত্রে শর্ত সাপেক্ষ বিশেষ ক্ষেত্রে সফর করা যেতে পারে সব ক্ষেত্রে সফর করা যাবে না সেসব দেশে আল্লাহ ফাকরাবুল্লাহ ইরশাদ করেছেন ইন্দাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়কাত নিশ্চয়ই যাদেরকে ফেরেশতা মৃত্যু দান করেছে মানে ফেরেশতা যাদের রুহ কবজ করে নিয়েছে জালেমি আনফুল আনফুসহিম এই অবস্থায় যে তারা নিজের উপরে জুলুম করেছিল জুলুম করেছিল গোনা করেছিল কিসের গোনা যে কাফের শহরে কাফের দেশে বসবাস করে থেকে গেছিল হিজরত করেনি কালু ফিমা কুন্তুম তাদের এন্তেকালের পরে তাদের মৃত্যুর পরে ফেরেস তারা তাদেরকে জিজ্ঞাসা করেছিল ধমক দিয়ে শাসানিমূলক ফিমা কুন্তুম কি ব্যাপার কি অবস্থায় ছিলে কালু কন্যা মোস্তাজাফিনা ফিল আমরা পৃথিবীতে অত্যন্ত দুর্বল অসহায় ছিলাম সেই জন্য হিজরত করতে পারিনি কাফেরদের কবলে ছিলাম কাফের দেশে বসবাস করেছি হিজর করতে পারিনি কালু তখন ফেরেস্তারা তাদেরকে শাসানি দিয়ে বলেছিল আলাম তখন আরদুল্লাহ ওয়াসিয়া আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ওখানেই থাকতে হইতো ও কাফের শহরে কাফের দেশে থাকতে হইতো যেখানে নামাজ কায়ম করতে পারেনি যেখানে কাফের তোমার দিন লুটে নিয়েছে তোমার জুতো লুটে নিয়েছে হ্যাঁ তোমাকে হত্যা করেছে সেখানেই তোমাকে থাকতে হইতো আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ফাতু হাজেরু ফিহা সেখানে তোমরা হিজরত করে যেতে ফেরেস্তারা কথোপকথন করছিল জিজ্ঞাসা করছেন উত্তর দিচ্ছেন জাহান্নাম আল্লাপা বলছেন এরাই তো তারা যাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে যারা হিজরত করতে পারতো অথচ দুনিয়ার লোভে জমি জায়গায় ছেড়ে যাব এত টাকা পয়সা ছেড়ে যাব এত বড় স্যালারি বেতন ছেড়ে যাব এতে সেই থাকি যদিও মসজিদ খোঁজ পাই না ইসলামিক সেন্টার নেই দিনের কথা শোনার কোনো ব্যবস্থা নেই তবু থেকেছে এদের স্থান হচ্ছে জাহান নামে মাসিরা এবং এই জাহান নাম হচ্ছে বড়ই খারাপ নোংরা স্থান বা নোংরা পরিণাম ইল্লাল মুস্তাফিন আমিনার রিজাল নেশা তবে পুরুষ নারী এবং শিশুদের ওই সব লোকেরা যারা অত্যন্ত দুর্বল অসহায় অবস্থায় ছিল নাহিলাতান কেমন অসহায় অবস্থায় কোনো উপায় উপকরণ সামনে পাচ্ছিল না যে কেমন করে এখান থেকে বের হই বের হইলেই মেরে দেবে এবং দু একজন বের হওয়ার চেষ্টা করেছে মক্কা থেকে নবিসুল হিজরতের পরে দুর্বল অসহায় ছিল তাদের রাস্তায় পেয়েছে তাদেরকে হত্যা করে দিয়েছে না হয় নিয়ে গিয়ে তাদেরকে আবার বন্দি করে আজাব দিয়েছে তাদের এদের সম্পর্কে আল্লাহাক বলেছেন যে কোনো উপায় নেই বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এবং কোন রাস্তাও জানে না যে কোন রাস্তা দিয়ে বেরোবো কোনখান দিয়ে বেরোবো কোনখানে যাব রাস্তা বন্ধ যেখানে যাবেন আবার বর্ডারে গিয়ে ধরা পড়ে যাবে বন্দী হয়ে যাবেন কেন আসলে তুমি আর আজকালকার যেমন আবার দাড়িওয়ালা লোক যদি ধরা পড়ে বর্ডারে গিয়ে তো আরো বিপদ হ্যাঁ বলে আমি হিজরত করছিলাম হ্যাঁ বিপদ এরা আশা করা আল্লাহ পাকের কাছে যে আল্লাহ এদেরকে মাফ করে কারণ রাস্তাও চেনে না বা রাস্তা বন্ধ হয়ে গেছে হিজরতের আর কোন উপায় ছিল না হিজরত করতে গেলেই ধরে তাদেরকে করে ওয়াকান আল্লাহ আল্লাহ পাক মার্জনাকারী এবং ক্ষমাসী সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তালা এই হিজরতের উপর আরো বেশ কিছু কথা বাকি আছে যেগুলি আগামী সপ্তাহে আল্লাহ পাক সাহি সালামত আসলে আলোচনা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার এবং তার বাস্তবায়নে তৌফিক যেন দান করেন আল্লাহ পাক শির বিদাত থেকে পাপের কাজ থেকে গুনার কাজ থেকে জুল অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের উপর যেন সৎ নেতৃত্ব নিয়ে আসেন আল্লাহ পাক খারাপ নেতৃত্বের অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ আলাই আলাইনা খেয়ারানা আল্লাহ আমাদের ভালো নেতা দান করুক মুসলিম জাতিকে বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক ভালো নেতা দান করো আল্লাহ পাক আমাদেরকে দিন সুন্দরভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করো আর জালেমদেরকে আল্লাহ তুমি প্রতিহত করো সাল্লাহ হ্যাঁ? তো পাক অসুবিধা নেই থুতুতে অসুবিধা নেই থুতু সবারই পাক কিন্তু মলমূত্র রক্ত ইত্যাদি পাক পবিত্র এ কথা কি সত্য না মিথ্যা কথা আর যারা বলবে যে নবী সাল্লা সাল্লামের পেশা পায়খানা পাক তাকে বলবো যে একটি দলিল